আয়েশা রাদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন ফাতেমা বিনত আবু হুবায় সদিল্লাহ তালাহা নবী সাল্লাহ সাল্লাম এর নিকট এসে বললেন হে আল্লাহ রসুল আমি একজন রক্তপ্রদর রোগগ্রস্তা ইস্তিহাজাহ মহিলা আমি কখনও পবিত্র হতে পারি না এমত অবস্থায় আমি কি সালাদ পরিত্যাগ করব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন না এ তো শিরা হতে নির্গত রক্ত হায়জ নয় তাই যখন তোমার হায়জ আসবে তখন সালাদ ছেড়ে দিও আর যখন তা বন্ধ হবে তখন রক্ত ধুয়ে ফেলবে তারপর সলাত আদায় করবে বর্ণনাকারী বলেন আমার পিতা বলেছেন অতপর এভাবে আরেক হাইজ না আসা পর্যন্ত প্রত্যেক সালাতের জন্য অজু করবে